للكفر والعياذ بالله والطرف الثاني الذي يرفض أقوال العلماء جملة ويستفيد منها ولا يستفيد منها وإن كانت موافقة للكتاب والسنة وهذا تفريط যাবতীয় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে হেদায়তের জন্য ওহি নাজিল করেছেন সালাত সালাম নাজিল রসুল সাল্লামের ওপর যার কথা কাজ যার অনুমোদন সেগুলি হচ্ছে হেদিস সন্না সেটা ওয়াহির অন্তর্ভুক্ত আজকে আমাদের প্রতি শনিবারে যেমন এই চোদ্দশো চল্লিশ হিজড়িতে ধারাবাহিক এশার সালাতের পরে দর্শ মানহাজের চলছে তার ষষ্ঠ পর্ব আল্লাহ সরে ফৌজান হাফেজাহুল্লাহ তালার কাছে যেসব প্রশ্নগুলি মানহাজ সম্পর্কে অথবা কিরা সম্পর্কে পেশ করা হয় সেগুলি থেকে আমরা একটি দুটি বা তিনটি যেমন সময় আমাদের সাধ্যায় ওইভাবে আলোচনা করার চেষ্টা করি মানহাজ সম্পর্কে আজকে যে বিষয়টি নিয়ে শুরু করব সেটি হচ্ছে প্রশ্ন নম্বর পঁচিশ আস মানাহিজিল জাদিদা নামক কিতাবে যাতে প্রশ্নকারী প্রশ্ন করেছেন শেখ সালেউল ফৌজান হাফিজাহুল্লাহ তালাকে আর তিনি উত্তর দিচ্ছেন বিষয়বস্তু বিষয়বস্তু হচ্ছে মজহাবগুলি সম্পর্কে আমাদের ভূমিকা বা দৃষ্টিভঙ্গি যে প্রচলিত মজহাবগুলি রয়েছে আহলে সন্ন্যতের মাঝে সেসব মজহাবগুলি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি অথবা আচরণ ভূমিকা কেমন হবে বলছেন প্রশ্নকারী সেনফোন মিনান্নাস ইয়াতে আসা বললে মজহাবি মিনাল মজাহিব এক শ্রেণীর লোক আছে যারা বিশেষ একটি মজহাবের ক্ষেত্রে গোড়ামি করে অন্ধ অনুসরণ করে অন্ধভাবে পক্ষ নেই তাসব মানে পক্ষ নেওয়া পক্ষপাতিত্ব করা অন্ধভাবে বিনা দলিলে দলিল কি বলছে না বলছে সেটা দেখার বিষয় নয় অন্ধ ভক্তি অন্ধত্ব এবং পক্ষ নেওয়া গোড়ামি করা এগুলো হচ্ছে তাসবের অর্থ মজহাবি তাসব সম্পর্কে জিজ্ঞেস করছে যে একদল আছে জনগণ এবং কিছু আমাদের দেশের যাদেরকে আলেম বলা হচ্ছে তারাও যারা বিশেষ একটি মজহাবের কি করে ক্ষেত্রে গোড়ামি করে কট্টর একবারে মজহব মানে ফরজ আলেম মিনাল আলাম্মা অথবা কোন আলেমী অনেক আলিমী আছে এরকম মোকাল্লে দ্বন্দ্ব মজাব মানা ফরজের কাছে জি অনেক আলিম আছে ভারত উপমহাদেশে সেনফোন আখার আর দল আছে যারা এর একেবারে বিপরীত বিপরীত তারা কেমন বলছেন ইয়ারমি বেজালেকা আরদাল হায়েত মজহাব কে একেবারে দেওয়ালে ছুড়ে ফেলে পুরোপুরি এবং অলামাই কেরামগন আর এমামগণ যে দিক নির্দেশনা দিয়েছেন দিনের ক্ষেত্রে তা থেকে একেবারে তারা উদাসীন একেবারে হরক্ষেপ নেই তাদের যে আইম্মাই কেরাম কি বলেছেন আমাদের পূর্বে দেখার বিষয় নয় আমি বাস আয়াতের অনুবাদ করব হাদিসের অনুবাদ করব এই ভাষাগুলি কোন আলেমের হাওয়ালা দেওয়া রেফারেন্স দেওয়া এটা তাদের কাছে দোষণীয় ব্যাপার এইরকম বেশ কিছু মানহাজের লোক সহি আকিদার দলে সামিল আছে মানহাজের আলেম কিছু আমাদের দেশের ভাষায় সহি আকিদার সারিতে তারা সামিল সরাসরি আল্লাহ এবং রসুল কি বলেছেন তা বলবো আর কারো উক্তি হ্যাঁ হ্যাঁ কোট করব না কারো উক্তি আমরা তুলে ধরব না দরকার কি সুতরাং তারা এমা বাবু হানিফা শাহি মালিক আমাদের কে কি বলেছেন প্রয়োজন নেই তাবেহিনা কে কি বলেছেন তাও প্রয়োজন নেই খুব বেশি হলে সাহাবাইকরামদেরটা বলতে পারে হয়তো আর ইমামিন তাও দরকার নেই মোহাম্মদ আবদুল্লাহ কি বলেছেন তাও দরকার নেই ইমাম ইবিনুল কাইম কি বলেছেন তাও প্রয়োজন নেই কেন বলবো ওদের কথা সরাসরি ব্যাস আমি তাদের মতো জানো সুতরাং তাদের কথা উল্লেখ করা দরকার নেই এটা একটা মানহাজ তাহলে আজকের মানহাজ হচ্ছে জি ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি অথবা দুই দিকে বাড়াবাড়ি জি বাড়াবাড়ি এই দিকেও বাড়াবাড়ি মজাব মানা ফরজ অন্ধ ভক্তি মজাব যেন আল্লাহ নাজল কিন্তু আসমানি বিধান তাতে ভুল হইতে পারে না সুতরাং মজাব মানা ফরজ তার মানে চারটা শরীয়ত আল্লাহ নাজল করেছেন তাহলে এটাও বাড়াবাড়ি আবার এইটাও বাড়াবাড়ি যে আমরা কোরআন হাদিস সরাসরি বুঝবো সরাসরি বলবো আর এই কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য কোনো আইমাই কেরাম আলামাই কেরামদের উক্তি তুলে মোটেই ধরব না বর্তমান যুগের বড় বড় যারা আইম্মা শেখ ইবিন বাজ রাহেমাহল্লার উক্তি মোটেই তুলে ধরবে না ওদের আলোচনা অথবা লিখনি দেখলে বুঝবেন শেখ ইবিন হুসাইম রাহেমাল্লাহ কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না শেখ আলবানি কি বলেছেন মোটেই তুলে ধরতে রাজি না খুব বেশি হলে সহি জৈবটাকে তুলে ধরবে কিন্তু ফিকি মাসলা মাসাইলে আলবানি রাহেমাল্লার মত কি এই ক্ষেত্রে না দরকার কি এইটাও বাড়াবাড়ি প্রশ্নকারী এখন প্রশ্ন করছেন এখন আমরা প্রশ্নতে আছি কিন্তু আমি উত্তরের সামান্য একটু ঢুকে গেছি যাতে আগামীতে যে উত্তরটা আসছে ওই রকমই পাবেন উত্তরটা ফামাহ তৌজি হুকুম ফিজা আলিকা এই বিষয়ে আপনার দিক নির্দেশনা কি শেখ সালের ফজানকে প্রশ্নকারী বলছেন আল জবাব উত্তর হচ্ছে নাম হ্যাঁ হাজানে আলা তারফাই নাকিজ এই দুটো দল হ্যাঁ পরস্পর বিরোধী হ্যাঁ, এরা পরস্পর বিরোধী আর দুটো পরস্পর বিরোধী দুটো দুই কিনারায় চলে গেছে মাঝখানে থাকেনি সেরাতে মুস্তাকিম মেনাই মানহাজের এইদিকে চলে গেছে এটা হচ্ছে তারফ একটা কিনারা আর না এই কিনারাই চলে গেছে দুটো কিনারাই চলে গেছে যে দুটো কিনারা পরস্পর বিরোধী একটা ডান দিয়ে একটা বাম দিকে একে তারফাই নাকিজ বলা হয় এগুলো হচ্ছে মন্তেক লজিকের ভাষা মিনহুম মাইয়াগুলুফি তকলিদ রিজাল তাদের মধ্যে একদল আছে যারা তকলিদ অন্ধ অনুসরণের ক্ষেত্রে গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি করে গোলু বাড়াবাড়ি করে হাত্তা ইয়াতা আসাব আলী রেজাল এমনকি তারা মানুষের মতের পক্ষে গোড়ামি করে মতের পক্ষে অন্ধভক্তি দেখায় ওয়াইন খালাফাত দলিল যদিও তাদের মতামতগুলি আলামাদের আইম্মাদের মতামতগুলি দলিলের খেলাফ হয় দলিলের উল্টা হইল এমাম যা বলেছেন সেটাই ঠিক আমি আর কিছু বুঝি না আয়াতে কি আছে হাদিসে কি আছে ওসব বুঝি না আমি আর ওসব শুনতেও চায় না তোমার কাছে আর ওসব আপনার কাছে ওইসব দিয়ে ফতোয়া চাই না ফতোয়া চাই আমার মজহাবের আলোকে ফতোয়া দাও অনেকে বলে না মজহাবের অন্ধ মোকাল্লেন যদি হানাফি হয় তো হানফি মজাহ দিয়ে ফতোয়া দিতে হবে সাফি হলে সাফি মজাহের ফেকাতে ফতোয়া দেন কোরআনে ও হাদিসের আলোকে ফতোয়া দেন এটা বলার তৌফিক নেই তাদের এটা নসিব হয়নি তাদের এরা হচ্ছে গলুকারী মাইয়া গলুফের তাকলিদ অন্ধ অনুসরণে তাকলিদের ক্ষেত্রে কি করেছে তারা গোলু বাড়াবাড়ি করেছে ওয়াহাদা মজমুমন আর এটি হচ্ছে নিন্দনীয় শেখ সরফ হাজন বলছেন ওয়াকাদ কুফরে বরং এটা কখনো কখনো কুফরি পর্যন্ত পৌঁছায় সুফহান আল্লাহ কুফরি পর্যন্ত পৌঁছায় কখনো কখনো তাহলে সবসময় হবে না তাহলে ওর স্তর আছে ওর স্তর আছে একটা স্তর হচ্ছে যে আমি তো সাধারণ মানুষ বুঝি না যতক্ষণ পর্যন্ত এর বিপরীত আমার কাছে স্পষ্ট হয়নি ততক্ষণ পর্যন্ত আমি এই মজাবের এই ফতুয়াই ফলো করছি যখন এই মশলা আমার কাছে স্পষ্ট হয়ে যাবে যে না আসলে ইমাম সাহেবের ফতুয়াটা হাদিসের খেলাফ তখন আমি মানতে রাজি তাহলে সেটা কুফুরি হবে না হ্যাঁ আর তাহলে সেটা তাসুবও থাকলো না সে গোড়ামি করলো না সে কোরআন হাদিস মানার জন্য প্রস্তুত কিন্তু যেহেতু সরাসরি কোরআন হাদিস ঘেঁটে নিতে পারবে না সেই জন্য মনে করছে যে একটা ফেকার কেতাব আমি ফলো করছি যতক্ষণ পর্যন্ত কোনো ক্ষেত্রে ভুল আমার ওপর স্পষ্ট না হচ্ছে এইটা শুধু ক্ষেত্র আর যদি বলে আমি কোরআন এবং হাদিস জানি না বুঝি না আমি মজহাব ছাড়া আমি অন্য কিছু মানি না তুমি যাই বলো না কেন যতই দলিল নিয়ে আসো কেন তাহলে কুফুরি হতে পারে জি এই জন্য বললেন যে ওয়াকাদ ইয়া উলো এলাল কুফরে কখনো কখনো অন্ধ গোড়ামি এবং অন্ধ অনুসরণ কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে ওয়াল এ আজবিল্লা আল্লাহর কনা আল্লাহ যেন আশ্রয় দান করে এখানে শেখ সালে ফৌজানের কথার ওপর টিকাতে ইমাম বিন তাইমের রহমহল্লার একটি উক্তি নকল করেছেন এই কিতাবের হ্যাঁ ভাষ্যকার উক্তিটি শেষখানে বলি শেখ সাহেব ফজর কথাটা শেষ হয়ে যায় তাই না কিন্তু মনে করিয়ে দিবেন শেষখানে বলো কারণ শেখ সলিম ফৌজান কথার চাইতে বেশি শক্তিশালী কথা হচ্ছে কার ইবিনে তাইমা রহমুল্লাহ জি ইমাম ইবিনে তাইমা রহমাহুল্লাহ জি এই উম্মতের বড় বড় আইমাই কেরামদের নাম বললে তার সমান যদি বলে দেন তা ভুল না আল্লাহ তাকে এত এলম দিয়েছিলেন যদি বলেন যে তিনি আবু হানিফা শাহি মালিক আহমদের মতো ইমাম ছিলেন তো ভুল না সহি একবারে ইনসাফের নজরে দেখলেন যে নিরপেক্ষ দৃষ্টি থেকে আপনি যদি তার কিতাব যদি স্টাডি করেন তাহলে তারাফুসানি আর দ্বিতীয় পক্ষ আর একটা পক্ষ কারা যারা আলেমদের কথাকে পুরোপুরি ছুঁড়ে ফেলে আলেমের কথা এখানে কেন নিয়ে আসছেন আপনি হ্যাঁ ইমাম সাহেবের কথা কেন নিয়ে আসছেন আপনি আয়াত নিয়ে আসছেন হাদিস নিয়ে আসছেন ব্যাস না এই কথা বলা উচিত নয় এইরকম একদল যারা আছে মিনহা ওলামাদের আইম্মাদের কথা থেকে সে উপকৃত হতে চাই না ওয়াইন কানাত মোয়াফাকাত লিল কিতাব যদিও কোরআন সন্ন্যার অনুকূলে হোক না কেন কোরআন সন্ন্যার মোয়াফেক চিন্তা করুন আইমাতুসন্না আবু হানিফা শাফি মালিক আহমদ চারজনে আইমাতুসন্না কোরআন সন্ন্যার এমাম কিন্তু তারা তারা ভুলের ঊর্ধ্বে না তাদের মেলা ইস্তেহাতে ভুল ভ্রান্তি হয়েছে তাহলে তাদের কিতাবগুলি পড়ে যে ভুলটা হয়েছে সে ভুলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আসল মানাজ কিন্তু না তাদের কোনো কথাই পড়বো না ভুল কথা শেখের বাজিবান ওসামিন আলবানি বর্তমান যুগের ইমামিন তাইম তাদের কিতাব পড়বে না ভুল তরিকা পড়তে হবে তাদের থেকে উপকৃত হইতে হবে বলছেন ওয়াহাজা তফরিতুন এটা হচ্ছে জি ওর বিপরীত ঘাটতি করা মানে অলমাদের কদর করে তাদের থেকে যে উপকৃত হইতে হতো তাদের এলম থেকে নিজের এলমকে বাড়াবার চেষ্টা করতে হইতো এটা করলেন না এটা হচ্ছে ঘাটতি এটা হচ্ছে ত্রুটি এটা হচ্ছে ছাড়া ছাড়ি যদি এফরাত আর তফরিদ বলেন তাই বলছেন আল আউ্ল মুফরেদ প্রথম ব্যক্তি যে অন্ধ গোড়া মজহাবের সে হচ্ছে বাড়াবাড়িকারী সীমা লঙ্ঘনকারী ওয়াহাদা মুফারেত আর এ হচ্ছে ত্রুটিকারী বা ঘাটতিকারী এর মধ্যে ঘাটতি ত্রুটি রয়েছে আর এর মধ্যে বাড়াবাড়ি অতিরঞ্জন রয়েছে আকুয়ালুল আলমা ফিহা খেইর অলমাদের কথাই কল্যাণ রয়েছে আলেম আলমাদের কথা কি রয়েছে কল্যাণ রয়েছে থেকে থেকে চার থেকে ফোকা বিল আর ফোকাহাই কেরামদের জ্ঞান থেকে যাদের ক্ষেত্রে ওম্মত যুগে যুগে সাক্ষী দিয়েছে যে তাদের দিনের ক্ষেত্রে ফিখ জ্ঞান ছিল পাণ্ডিত্য ছিল জি ইমাম ইবনুল কাইয়্যিম ইমাম ইবনে এইভাবে ইউস্তাফাদমিন আকুয়ালিহীন তাদের উক্তি থেকে আপনি উপকৃত হবেন দেখেন উপকৃত হবেন অন্ধ অনুকরণ করবেন না পার্থক আছে না অনেক পার্থক্য ওয়ান্তাফিহা আর তার দ্বারা বা ওয়ন্তাফিহা তাদের উক্তি থেকে আপনি লাভবান হবেন লাকিন লাতু খাজু আলা আন্নাহা কাজিয়াতুন মুসাল্লামা তবে তাদের উক্তিগুলিকে এইভাবে নেবেন না যে এটাই হচ্ছে চূড়ান্ত ইমাম আবু হানিফার কথা বা ফেকা হানাফি ফেকা হচ্ছে চূড়ান্ত ফায়সালা যেমন এক গুমরা বলেছে যে রসুল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দাতা না চূড়ান্ত সিদ্ধান্ত দাতা কারা আইম্মাই মুজতাহিদিন শুনেছেন কথাটা না জি হ্যাঁ এগুলি হচ্ছে গুমরা এদের কুফুরের আশঙ্কা আছে আশঙ্কা আছে এটা আমি সতর্কতামূলক বললাম কিন্তু কথাটি আসলে ওই রকম চূড়ান্ত ফেসালা দাদা কে ওমা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম সূরা নূর আল্লাহ বলছেন কোন মুমিন নর অথবা নারীর জন্য এই অধিকার নেই যে এদা কাদাল্লাহ ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চূড়ান্ত ফয়সালা দেন কাদা চূড়ান্ত ফয়সালা দেবেন তাদের কাজের ক্ষেত্রে বা মাসলা মাসাইলের ক্ষেত্রে তাদের কোনো স্বাধীনতা থাকবে অপশন থাকবে এইটা নামে আরেকটা মানলাম হাদিস বাদ দিয়ে আমি ফেকা মানলাম ভুল ফতুয়া ওর কাছে ভুল লাগে না এই অধিকার নেই তাহলে চূড়ান্ত ফেসলা দাতা কে আল্লাহ এবং রসুল বলছেন রাসুল আমরান ওমাইয়া আসিল্লাহ রাসুলা আর কেউ যদি আল্লাহ রসুলের নাফরমানি করে অন্য কাউকে চূড়ান্ত ফেসলা দাদা বলে ফাকাত দল্লা দলা মুবিনা তাহলে সুস্পষ্ট নিমজ্জিত তাদের কথা নেওয়া যাবে না যে একবারে চূড়ান্ত বলে এদা আরাফনা আন্নাল কাউলা দলিল বরং যখন জানতে পারবো যে অমুক এমামের কথাটি দলিলের বিপরীত আমরা নির্দেশিত হয়েছি বা আদিষ্ট হয়েছি কিসের জন্য যে আমরা দলিল ধরব দলিল নেব না মানুষের কথা নেব দলিলের সাথে চলবো এটা হচ্ছে আমাদেরকে আদেশ রসুল্লাহ আসলামের পক্ষ থেকে আম্মাইদা কানহাদ আল কাউল্লাহ খালিফুদ্দালিম আল কিতাব সন্না তবে এমামের কথা কোন মুজতাহেদের কথা কোন আলেমের কথা যদি কোরআন সন্ন্যার দলিলের খেলাফ বিপরীত না হয় ফালাবাসা না খোঁজা বেহি তাহলে তার উক্তি নিতে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই ওয়া নাকবালহু সেটা গ্রহণ করতে অসুবিধা আছে কারণ সেই এমামের কথাটি গ্রহণ করা আল্লাহ রসুল কথাই গ্রহণ করা হলো তাই না কারণ সেটা কোরআন এবং সন্ন্যার অনুকূলে পক্ষে ওয়াল্লাই সাহাদ এইটা পক্ষপাতিত্ব হলো না এটা গোড়ামি হলো না এটার নাম গোড়ামি না কোনো ব্যক্তির ক্ষেত্রে গোড়ামি করলেন না ওই ব্যক্তির এই ফতুয়া মানলেন কি জন্য যেহেতু সেই ফতুয়াটি কোরআন সন্না ভিত্তিক তাহলে আপনি পক্ষপাতিত্ব করবেন কোরআন সন্ন্যার দলিলের আপনি হ্যাঁ অন্ধভাবে অনুসরণ করবেন আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের কথা আর এটা এখানে যেহেতু আমরা জানছি যে কোনো ভুল পাইনি অমুক ইমাম বা আলেমের ফতুয়া সুতরাং ওটা ঠিক ওয়াইনাম বাবিল এন্তেফাক তো এটা কেন তারা নেব ওই ইমামের উক্তির ওপর আমল করব এটা উপকার পাওয়ার জন্য লাভবান হওয়ার জন্য বেফাকি সালাফি সালে সালাফি সালেহিনের জ্ঞান থেকে ফিক থেকে যে তারা এইভাবে এই মশালাটিকে বুঝেছেন অল তার থেকে আমরা উপকৃত হব অল আর তার দ্বারা আমরা আলোকিত নিজের জীবনকে এটি হচ্ছে আল্লাহর কিতাব এবং তার রসুসাল্লামের অর্থ বুঝার পথ বা উপায় আল্লাহ এবং রসুলের কথা কেমন করে বুঝবো আমাদের চাইতে বড়রা যেভাবে বুঝিয়েছেন ওই দৃষ্টিভঙ্গি বুঝবো আর এটা শুরু করবো সাহাবাই কেরাম থেকে তারপরে তাবেন তারপরে তাবা তাবেন বুঝা গেছে না এমনটা হবে না যে সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেনের বিপরীত কেউ বোঝাচ্ছে আর ওইটা ঠিক হবে জি এটা হচ্ছে ভুল মান জি এই জন্য কোরআন মানি আমরা হাদিস মানি আর তারপরে কোরআন হাদিসকে বুঝি সালাফে সলেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে কারণ কোরআন এবং হাদিসের কথা সকল ফিরকাগুলি বলে যারা বর্তমান যুগের খারেজি জঙ্গি অস্ত্র ধারণ করে হ্যাঁ, মারছে কাফের মুসলিম সবকে মারতে পারছে ওরা ওরাও কোরআন হাদিসের কথা বলে কিন্তু সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে তা কোরআন হাদিস বুঝে নেয় এইরকমই যারা মজাবকে ফরজ করে দিয়েছে তারাও কোরআন হাদিসের দোহাই দেয় হ্যাঁ কোরআন হাদিসের কথা বলে কিন্তু কোরআন হাদিসকে এইভাবে কি সাহাবাই কেরাম কোন বুঝেছেন দেখার বিষয় যারা সুফি যারা জিকিরের বেদাত করে যারা দরুদের বেদাত করে যারা মেলা বেদাতে লিপ্ত তারাও কোরআনে মহাদিসের কথা বলে কিন্তু দৃষ্টিভঙ্গি হচ্ছে ভিন্ন যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা তারাও কোরআনে মহাদিসের কথা বলে হ্যাঁ ইনিল হুকুমা ইল্লা হ্যাঁ আল্লাহ আল্লাহুল খাল আমর তাই না জি কোরআনের আয়াত পড়ে অমল্লাম ইয়াহকুম ইমান জালাল্লাহ ফাউলা ইকমুল কাফেরুন আল ফাসিকুন আযালিমুন এইসব আয়াত পড়ে কিন্তু এই আয়াতগুলি সাহাবাই কেরামগণ সালাফে সালেন কোন দৃষ্টিভঙ্গি না বুঝেছেন সেটা থেকে তারা ভেদ আকিমুদ্দিন এইটাকে সাহাবাই কেরামগণ কি বুঝেছেন আর এরা কি বুঝছে এইখানে বিভ্রান্তির শিকার হয়েছে জি এই জন্য শুধু কোরআন এবং হাদিস মানলে মানা বললে হবে না কোরআন এবং হাদিস মানি সালাফে সালিহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে এবং বোঝার চেষ্টা করি কোরআন হাদিস যেভাবে বুঝেছেন এই উম্মতের সালাফে সালেহিনগণ সাহাবাই কেরাম প্রথম আর তারপরে তাবেইন তাবা তাবেইন আর এই যুগে চার ইমাম এবং চার ইমামের একজনকে নিলে তো ওয়ান ফোর্থ থেকে গেল কারণ চারজনকে আপনি সমানভাবে মনে করবেন যে তার মুস্তাহিদ ছিলেন সুতরাং তাদের সকলের এলেম থেকে আপনি উপকৃত হবেন এইভাবে আপনি কোরআন সন্নাকে ফলো করবেন বলছেন ওয়াহাদা হুয়াল কাউলুল হাকুল ওয়াসাত এটি হচ্ছে সত্য এবং মধ্যমপন্থী কথা যেটা বললাম সেটা হচ্ছে যে অন্ধ কোন এমামের তকলিদ এবং তার পক্ষে গোড়ামি করা এটাও করব না আর আমরা আইম্মাই কেরামদের এলমের কোন মূল্যায়ন করব না একবারে তুচ্ছ জ্ঞান করে আমরা সেই রকম হয়ে যাওয়ার দাবিদার হব মুখে বলি আর নাই বলি মনে মনে হয়তো যে আমরা করোনাদেশ বুঝি না কেন ওনাদের কথা বলতে যাব কেন ওনাদের কিতাবের রেফারেন্স দিতে যাব ভুল এটাও ভুল জি মধ্যম পন্থা হচ্ছে আর হক হচ্ছে এটি যে আইম্মাই কেরাম থেকে কি করব আমরা উপকৃত হব তাদের জ্ঞান থেকে তাদের এলম থেকে তাদের কিতাবাদি থেকে কিন্তু সেগুলি আল্লাহ নাজেল করেননি পুরোপুরিভাবে একজনের কথা ফলো করার জন্য যে তার কথাটি শরীয়ত এই জন্য এখানে একটি কথা মনে পড়লো আমি অন্য অন্য আলোচনাতে কখন হয়তো বলেছি যে সৌদি আরবের বর্তমান যুগের বড় একজন আলেম আল্লামা শেখ সাদ শাসরি এই শাসরি হাফিজাহ তালা বর্তমান বাদশাহ সালেমান হাফুজাহুল্লাহ তালার উপদেষ্টা একজন তিনি আমাদের ইসলামিক সেন্টার দাম্মা ভিজিট করেছেন আজকে থেকে পনেরো বছর আগে প্রায় অথবা তেরো এরকম হবে তো ওই সময় আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত দায়ীদের সাথে একটা বৈঠক হয়েছিল যে দায়ীরা ওনাকে যে কোনো বিষয়ে মাসলা মাসাল জিজ্ঞেস করতে পারে এইরকম একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের হল রুমে মিটিং মিটিং রুম যেটা তো ওখানে একটি প্রশ্ন করা হয়েছিল এই প্রশ্ন যে আমরা ফিকের কিতাবগুলি যে চার মজাহের ফিকার কিতাব রয়েছে এগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কি আর চার এমাম সম্পর্কে আমাদের ভূমিকা কি মানে আমরা তাদের তকলিদ করব মানে একটা মজাহ ফলো করব একটা ফেকা ফলো করব হানাফি ফেকা সাপোজ মালিকি ফেকা কেউ সাফি ফেকা কেউ আম্বেলি ফেকা একটা ফেকা ফলো করব নাকি আমরা এই সমস্ত ফেকা পড়ে উপকৃত হব আর ফলো করব করান এবং সন্না এটা হচ্ছে আসল তো উনি বলেছিলেন একটা কথা একটা জুমলা শুধু একটা সেন্টেন্স বলছি যে উনি বলেছিলেন যে কতুবুল ফেক তাল্লুম লালিল আমাল এতটা শুধু বলেছিলেন যথেষ্ট এতটুকু ফেকার কিতাবগুলি যে কোনো মজাবের হোক না কেন এটা শিক্ষা অর্জনের জন্য তাল্য মানে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য শিক্ষা লাভের জন্য আমার এলেম বাড়াবো পড়ে তাদের দৃষ্টিভঙ্গি তাদের যুক্তি তাদের দলিলগুলি হ্যাঁ তুলনামূলক চার মজাবের কথাগুলি যেমন আমরা মদিন মসজিদে ফেঁকে মোকার পড়েছি তুলনামূলক ফেঁকে পড়েছি তাতে বুঝতে পেরেছি যে কারটা শক্তিশালী কোন কোন মাসলে কোনটা বেশি শক্তিশালী লালিল আমাল আমলের জন্য ফেকার কেতাব নয় ফিকার কেতাবগুলি বলি কিসের জন্য জ্ঞান অর্জনের জন্য আমলের জন্য নয় যে একটা ফেকার কেতাব ধরে নেব আর বলবো যে আমি আলমগ্নির ওপরে পুরোপুরি আমল করবো হাম্মেলি ফেকার হেদায়ের উপরে পুরোপুরি আমল করব সাফি বলছে যে আল মজমু হ্যাঁ শারুল মহাজাব এমন অবির রহমাল্লাহ রহমাল্লাহ জামিন তার এই ফেকার উপরে আমল করবো অন্ধভাবে না না না এই জন্য এগুলো নাজেল করা জিনিস নয় এগুলো হচ্ছে অলমাদের মেহনতের ফসল আর ফসলে কিছু আগাছাও থাকে ফসলের জমিতে ফসলও থাকে আবার কি থাকে আগাছাও থাকে ধানও থাকে আর ধানে আবার চিটা পাতানো থাকে আপনারা চিটা বলেন আমরা আমাদের এলাকা ভাষায় মালদার সেই পর্যন্ত ওখানে পাতান বুঝো ধান আর পাতান যাতে শুধু ওপরটা আছে কিন্তু ভিতরে কিছু নেই ওটা হচ্ছে পাতান মধ্যমপন্থী এবং হক কথা হচ্ছে এটি না মিন আকোয়ালির ওলামা ওয়াল ফোকাহা ওলামা আর ফোকাহাতের সেই উক্তিগুলি নেব মা ওয়াফাকাত দলিল মিন কিতাব অসন্না যেগুলি কোরআন এবং সন্ন্যার দলিলের অনুকূল পক্ষে মা খালাফা দলিল আর যেটা দলিলের খেলাফ সেটা ছেড়ে দেব দলিলের উল্টো যেটা সেগুলিকে বা সেটাকে ছেড়ে দেবো তাহলে দলিলের যেগুলো উল্টো হইল এমামদের উক্তি থেকে বা ফতুয়া থেকে বা ফিফের মাসলা মাসাইল থেকে সেগুলি ছেড়ে দেবো তাহলে ওই সব হোকাহ বা ওলামা সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি থাকবে জি ভুল হয়েছে তো আমরা কি তাদের মানহানি করব না বলছেন ও না তাদের আর তাদের ভুলের কারণে অলামাদেরকে মাজুর মনে করব যে তাদের ওজোর রয়েছে তারা ইচ্ছা করে ভুল করেননি ইচ্ছা করে ভুল করেননি চেষ্টা করেছেন কিন্তু সঠিক ফতুয়াই সঠিক উত্তরে পৌঁছিতে পারেন নাই মানুষের এলম যতই হোক না কেন তাদের এলমের পরিধি বা তাদের জ্ঞানের পরিধি অথবা তাদের যোগ্যতা হচ্ছে সীমিত যোগ্যতা হচ্ছে সীমিত ও নারিফ কাদার রাহুম তাদের মর্যাদা সম্পর্কে আমরা জানবো যে হ্যাঁ তাদের মর্যাদা অবশ্যই রয়েছে ওয়ালা না তা নাক্তাসুহম তাদের মানহানি করব না হ্যাঁ এত বড় মা আমার এই ফতোয় ভুল করেছে কখনো বলবো না মেলা ওজোর রয়েছে কি কারণে এই ভুলটা হয়েছে এই ক্ষেত্রে মেলাগুলি ওজোর রয়েছে এই ওজোরগুলি অজুহাতগুলি যদি জানতে হয় তো একটি কিতাবের নাম বলে দিচ্ছি কিতাবটি শেখুল ইসলাম ইমাম ইবিন তাইমা রহমাউল্লাহ লিখা আরবি নাম হচ্ছে রফউল মালাম আনিল আইমাতিল আলাম ছোট্ট একটি কিতাব মোদী ইউনিভার্সিটি থেকে একসময় ছাপানো হয়েছিল আর ফিরি বিতরণ হয়েছিল আলহামদুলিল্লাহ আমার কাছে এটা আছে আর ওটা আপনি মাক্তবা সামেলত পাবেন ইন্টারনেটও পাবেন আর দশটি ওজুর আইম্মাই কেরামদের পক্ষ থেকে পেশ করা হয়েছে যে কেন হাদিসের খেলাফ ফতো দিয়েছে উদাহরণস্বরূপ এমা আনিফা আল্লাহ হাদিসের খেলাফ কেন তার ফতু এম শাহির হাদিসের খেলাফ কেন ফতুয়া অনেকগুলি ক্ষেত্রে এমাম মালিকের কেন হ্যাঁ এরকম এমাম আহমদের হইতে পারে তো এরকমটা কেন সব ইমামেরই কিছু না কিছু ইজতিহাদি ভুলগুলি রয়েছে কেন কারণগুলি কোনটি মানহানিকর নয় সাত আটটি বা দশটি যে কারণগুলি তাতে রয়েছে এই কিতাবটি বাংলা অনবাদ হয়েছে অনেক আগে অনবাদক আমার মনে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর হতে পারে যদি আমার স্মৃতিশক্তি ভুল না করে অনেক আগে বাংলা অনুবাদ দিয়েছিলাম এবং বাংলা অনুবাদটা প্রথম ছেপে ছিল তখন পাওয়া যেত মদিনায় এক কপি আমি নিয়েও গেছিলাম আমার দেশের বাড়িতে আছে বলছেন শেখ সালে ফৌজান হাফিজ আল্লাহ তালা দলিলের খেলাফ হলে কি করবো আমরা দলিলের খেলাফ হলে ছেড়ে দেবো আর ওলামাদের যে ভুল হয়েছে সেজন্য আমরা তাদের পক্ষ থেকে ওজন পেশ করবো হতে পারে এই হাদিসটা পৌঁছেনি বা হতে পারে হাদিস পৌঁছিল সহি সূত্রে পৌঁছেনি জৈব সূত্রে পৌঁছেছে হতে পারে যে তিনি এই হাদিসটাকে অন্যভাবে বুঝেছেন অথবা আর কিছু হয়েছে আল্লাহ আলম আর তাদের মর্যাদা সম্পর্কে আমরা বিশ্বাস রাখবো ওলা নাতানাত্তা সোহম তাদের মানহানি করব না অসম্মান করব না কোনো বিরূপ মন্তব্য করব না কারণ রসুল্লাহ বলেছেন এজাজ হাকামাল হাকিম যদি কোনো বিচারক বিচার করে সে আদালতের বিচার হোক অথবা মুফতি বিচারক হোক হ্যাঁ এমা মুজতাহিদ কিন্তু যোগ্যতা থাকতে হবে যে সে বিচারক বিচারপতি বনে গেলে হবে না জি যখন কোন হাকিম ফায়সালাকারী ফায়সালা করবে ফাজতাহাদা আর মেহনত করলো মুজতাহেদ যোগ্যতা আছে আর মেহনত করলো চেষ্টা করলো সঠিক ফায়সালা দেওয়ার সিদ্ধান্ত দেওয়ার সোম্মা আসা বা তারপরে ঠিক উত্তর দিল তার উত্তরটা ঠিক হইল ফালাহু আজরানে তার জন্য দ্বিগুণ কি রয়েছে নাকি স্বভাব রয়েছে ওয়াইজা হাকামা আর যদি ফায়সালা দেন বিচারক অথবা মুফতি সাহেব মুজতাহিদ ইমাম সাহেব জি হ্যাঁ ভালো আলেম ফাজতাহাদা আর সে মেহনত করলো এই নয় যে এলো কথাটি হ্যাঁ ছুঁড়ে দিল হ্যাঁ এমনি বলে দিল মান সম্মান বাঁচে তো একটা ফতুয়া দিই এরা গুমরা এরা হচ্ছে মোত্তাবিউল হাওয়া জি কোন হাদিস জানা নেই দলের জানা নেই ভাই এই মশলা প্রথম আমার কাছে আসছে আমি এই সম্পর্কে ঠিক নেই সোজা কথা অথবা পরে যোগাযোগ করিয়ে বা আর কারোর কাছ থেকে দেখে নেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে মুফতিদের কি আজকাল তো একটু ভয় লাগে না মনে হচ্ছে যত ছোট তত সাহসী ফতুয়ার ক্ষেত্রে যত বড় তত ভয়ে ভীত বাস্তব সত্য না জি কেউ সিদ্ধান্ত দিল ফাজতাহাদ আর মেহনত করলো চেষ্টা করলো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে কিন্তু আখতা ভুল করে দিল তাহলে বুঝা গেল যে ভুল হয় রসুল্লাহ কি বলেছেন আখতা ভুল করলো তাহলে যে ভুল হতে পারে সাফের ভুল হতে পারে সবার হতে পারে ভুল হয়েছে শুধু হতে পারে না হয়েছে জি ভুল যদি হয় অসুবিধা নেই ফালাউ আজরুন ওয়াহেদ যেহেতু চেষ্টা করেছেন সেজন্য তার নেকি হচ্ছে এক গুণ এক গুণ তার স্বভাব রয়েছে কিসের যে ঠিক বলল সে দ্বিগুণ সব কেন পেল একটা হচ্ছে আজরুল আজরুল ইজতিহাদ আর একটা হচ্ছে আজরুল সওয়াব বা ইসাবাহ একটা হচ্ছে মেহনতের স্বভাব আর একটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত দিতে পেরেছেন তার সব এই জন্য দ্বিগুণ সব আর যেই ব্যক্তি সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি যে ইমাম সে যেহেতু মেহনত করেছেন বা তিনি মেহনত করেছেন সেই জন্য একটি কাজ ঠিক ঠিক ওনার দ্বারা হয়েছে সুতরাং এক গুণ স্বভাব কিসের স্বভাবটা তিনি পেলেন ভুল করা সত্ত্বেও ইজতিহাদ মেহনতের স্বভাব পেলেন কিন্তু স্বভাব সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারেননি জন্য সেই স্বভাব থেকে বঞ্চিত থাকলেন ওয়াল খাতাও আর তার ভুল এমাম যদি এরকম ভুল করেন চেষ্টা করার পরেও তাহলে মার্জনীয় আল্লাহ মাফ করবেন যদি তার মধ্যে ইজতেহাদের শর্তাবলী পাওয়া যায় ইজতেহাদ করার যোগ্যতা আছে এখন আরবি সুন্দর করে করোনা হাদিস বুঝে না আর বুঝলেও দু চারটা হাদিস তার হাতের নাগালে আছে আর এমন যে কোরআন হাদিস বেশি মুখস্থ আছে তাও নেই আর বলছে আমি চেষ্টা করেছি মুজতাহেদ চলবে আজকাল যদি আজকালকার আলেমরা মুজতাহেদ হওয়ার দাবি করে একবারে পুরো মুজতাহেদ তাহলে চলবে হ্যাঁ কিন্তু আংশিক মুজতাহেদ অবশ্যই আংশিক মেহনত ঠিক আছে কিন্তু সমস্ত দলিলগুলি কি হাজির আছে নজরের সামনে আর স্মৃতি শক্তিতে না সুতরাং মুস্তাহেদের দাবিটা করবে না আজকালকার লোকেরা পুরোপুরি মোটেই না ইল্লা আল্লাহ যদি ওই মতো কাউকে পয়দা করে দেন উনি মুস্তাহিদ ছিলেন যদি অনেক পরে এসছেন না হ্যাঁ সাহাবাইকেরাম তাবেন তাবা তাবেনদের যুগের পরে কিন্তু তিনি যদি ওই যুগ হইতেন তো একজন ওই রকমই মুস্তাহিদ যেমন চারে চারেমাম আমাল জাহেল আবিল মুখ তারিফি তালেবের ইলমে পক্ষান্তর একজন মূর্খ মানুষ কিছু লেখাপড়া জান না আবিল মুফতারিফি তালাবিল ইলম অথবা এলম হাসিল করা প্রাথমিক স্তরে আছে প্রাইমারি স্টেজ আছে ফাহাদ আল্লাহ সালাহ ইজতিহাদ এর ইজতিহাদের যোগ্যতা নেই ওয়ালা ইয়াজুজুল ভাই ইজতাহিদ আর তার জন্য ইজতিহাদ আমি মেহনত করেছি ভাই আর করে আমি অনলাইনে আমার ফতোয়া ছেড়েছি হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে ফতোয়া দিয়ে আমি ইজতিহাদ মেহনত টেহনত করে এ কথা চলবে না তার এই হক নেই তার জন্য ইজতিহাদ করা যায় নয় ওহুয়া আসেমন বেজতেহাদেহি সে গুনাগার হবে তার ইজতেহাদের কারণে অযোগ্যতার সাথে আখতা ও আসাবা সে ভুল করুক উত্তর দিতে গিয়ে অথবা ঠিক উত্তর দিক তারপরে গুণাগার হবে কারণ যোগ্যতাবিহীন সে ফতুয়া দিয়েছে আর ঠিক উত্তর দিয়েছে এটা হচ্ছে গাছের ঢিলা মেরে ফল পড়ার মতো এলো কথাটা মারলো আর তার মাঝে একটা লেগে গেল প্রথম চোটে লেগে গেল ফল পড়ে যে আমরা ওইভাবে আম পেড়েছি আমের দেশের মানুষ আমরা ছোটকালে তাই করেছি তো আমের গাছে দিলাম একটা ঢেল ঝেড়া লিচুর গাছে দিলাম ঢেল ঝেড়া এদিক সেদিক দেখে বা নিজেরই পারতে হবে খেতে হবে বা অনুমতি আছে বলছে অসুবিধা একটা প্যাড দিলাম ঢেল ঝেড়া প্রথম চটি লেগে গেল না হলো দু চার দশটা ঢাল মারার পর একটা পড়লো জি তো এইরকম হচ্ছে এদের ফতুয়া যাদের যোগ্যতা নেই কেন গুণাগার হবে অথচ ঠিক উত্তর দিয়েছে এই অযোগ্য ব্যক্তি ফেলু কারণ সে এমন কাজ করলো যেটা তার করণীয় না তার জন্য এই কাজটি করা উচিত নয় কারণ সে অযোগ্য তবে আজকাল কি সবাই অযোগ্য এটা হচ্ছে মোকাল্লেদের আরেকটি ভুল বিভ্রান্তি আজকাল যারা মজাবকে ফরজ করেছে তারা বলছে যে আজকাল নাকি সব অযোগ্য সুতরাং সবার জন্য তকলিদ ফরজ তাহলে তাদের যে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে এই দেশগুলির প্রেক্ষাপটে বলি তাদের আলেম আলম আছে সবগুলি তাহলে এরা কি অযোগ্য তাদের কাছে হ্যাঁ এদের আহলিয়াত নেই যোগ্যতা নেই সুতরাং তকলিদ ফরজ হয়ে গেছে এই মর্মে একটি মজার কথা মনে পড়লো অনেক আগে যৌবনকালের পড়া কোরআনের একটা অনুবাদ আছে যে হাকিমুল উম্মতের হাকিমুল উম্মদকে চেনেন উম্মতের হেকিম ডাক্তার হ্যাঁ মৌলানা আশরাফ আলী থানবী জি হ্যাঁ ওই যুগে আলমদেরকে মৌলানা বলা হয়তো ওইটি দিয়ে বলি মৌলানা আশরাফ আলী থানবী তার নাম বলবে না দেবন্দী মহল কৌমি মহল তারা কি বলবে হাকিমুল উম্মদ জি ওনার অনেক কিতাব আছে লেখনী আছে কিছু কিতাব আছে আহলে হাদিসদের বিরুদ্ধে শুধু গোটা কিতাব এরকম আছে আর কিছু কিতাব আছে যেগুলিতে আহলাদিসকে ছাড়েনি বিভিন্ন দল সম্পর্কে লিখেছে তার মধ্যে বেরলবিদের সম্পর্কে লিখেছে আর আহলাদিসের ওপর খুব বর্ষণ বসেছে তার বিষদ্র করেছে ওর মধ্যে একটি কিতাব আশরাফুল জব আহলেদিসকে খুব গালাগালি করা আর তাদেরকে কথা গুমরা ফিরকা সাব্যস্ত করা আর যুক্তি দাঁড় করা যে আজকাল তকলিদ করা ফরজ কেন তকলিদ করা ফরজ বলছে যে এটা হচ্ছে অজ্ঞতার যুগ কি বলছেন উনি জানেন কি বলছে এটা হচ্ছে অজ্ঞতার যুগ নাকি সব অজ্ঞ সুতরাং কি করতে হবে তকলি ছাড়া কোনো উপায় নেই একটা মজাব ধরতে হবে এটা তো বললাম কোরআনের যে অনুবাদটা আছে তার ভূমিকাতে ওই ছোটকালে পড়তে পড়তে এক লাইন পড়েছিলাম তাতে উনি এক জায়গায় লিখছেন যে উর্দু ভাষায় মুখস্থ আছে ছোটকালকার কালকার পড়াতো ওই লাইনটা এখনো মুখস্থ আছে বলছে হিন্দুস্তান মে তখনকার হিন্দুস্তান তো বুঝেন মানে বাংলাদেশ पाकिस्तान सब मिले हिंदुस्तान ओनर जुगे हिंदुस्तान में एक फिरका पाए पाए जाते हैं जो अपने आप को अहल हदीस कहते हैं है? गैर मुखलदीन हैं और তারপরে বলছে और मुतबे शहवात हैं मुतबे শাহওয়াত হ্যাঁ আর शतुर बेमोहार हैं তর্জমা করি শেষ দিকের এমন ভারী শব্দ ফার্সি মাখা উর্দু যে বুঝতে পারলেন না প্রথমটা তো বুঝতে পেরেছেন বলছে ভারতবর্ষে একটা দল পাওয়া যায় বা কিছু লোকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে আহলেদিস বলে কিন্তু ওরা হচ্ছে গ্যের মোকাল্লিদিন কি ওরা গ্যের মোকাল্লিদ আর মজাবধারীরা হচ্ছে মোকাল্লেদ মানে ওরা অন্ধ অনুসারী আমরা অন্ধ অনুসারী এটা কিন্তু ওদের কাছে গাল কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ফখর আমরা অন্ধ অনুসরণ করি না দলিল ছাড়া ওদের কাছে গাল আজকাল চলছে হ্যাঁ তো মানুষের তৈরি করা আমরা অন্ধভাবে মানি কিন্তু ছেড়ে যাওয়া মজহাব এটা আমরা মানি এই কথাই বলেছেন মিনহাজুসন্নার একটি জায়গায় যে মজহব আহলি সন্নাতে ওয়াল জামাত মজহাবন কদিমুন আহলি সন্নাত জামাতের মজাব হচ্ছে খুব প্রাচীন মজহাব কাবলা আবা ওয়া শাফি ওয়া বলছেন ইমাম আবু হানিফা শাফি এদের পয়দার অনেক আগে থেকে এই মজাব চলে আসছে আহলি জামাতের মজাব তাহলে বোঝা গেল যে ওই মজহাবের অনুসারী হইতে হবে যেটা আহলে সনতাল জামাতের মজাব যার ওপর ছিলেন কারা খলেফের রাশেদিন সাহাবাই কেরাম রাজি আল্লাহ তাবেইন রাহে তালা রাহে জি হ্যাঁ হচ্ছে জামাত সেটা এই চার মজাবের সব সহি কথাগুলির সমষ্টি জি হ্যাঁ, এটা হচ্ছে আহলে মজাব জি এই মজাব আমরা মানি এই মজাব আমরা মানি মানে চার মজাবের ক্ষেত্রে যে সহি সহি কথা বলি সবগুলি আমরা মানতে রেডি মানতে প্রস্তুত এটা হচ্ছে আসল মজাব এরকম তর্জমাটা তো করা হয়নি উর্দু এইটা না হাকিমুল উম্মাদের বলছেন যে তাদের তারা নিজেদেরকে আহলাদিস বলে কিন্তু ওরা হচ্ছে গায়ের মোকাল্লিদিন হ্যাঁ মানে তকলিদ করে না ওরা আর ওরা হচ্ছে মুক্তাবে শাহওয়াত মানে কুপ্রবৃত্তির অনুসারী জি তারা হচ্ছে কি জি শাহওয়াত খেয়াল খুশি চলে তারা ধর্মকর্ম করে শাহওয়াত মানে মন যা চায় তারা প্রবৃত্তির অনুসারী কোরআন অনুসারী নাই দেখেন কত বড় কথা দুই নম্বর সতুর বে মহারহীন লাগামবিহীন তারা হচ্ছে জি গাভী লাগামবিহীন পশু লাগামবিহীন ঘোড়া হ্যাঁ? না না ওরা যে লাগাম ইমাম সাহেবকে দিয়েছে আমরা যে ইমামকে লাগাম দিইনি মোকাল্লেদ কেন কারণ ওরা লাগামটা লাগিয়ে এমাম সাহেবকে ধরিয়ে দিয়েছে যে ইমাম যেদিকে টানবো ওইদিকে যাব আর আমরা যেহেতু ওই লাগামটা ইমামকে না দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে শুধু দিয়েছি সেই জন্য বলছে যে এরা বিনা লাগামের ঘোড়া বিনা লাগামের জন্তু কথা বোঝা গেছে জন্য গোড়ামি করবে যে ওনা কি মানবো আর কত মানবো না ওনার সব কথায় মানবো ঠিক তার পক্ষ নেবে অন্ধভাবে যেমন কামাইয়াতা আসাবলে মালিক কেউ এমাম মালিকের জন্য গোড়ামি করে অন্ধ পক্ষ নেই আবি সাফি অথবা এম আউ আহমদ অথবা আহমদের অথবা আউ আবি হানিফা ইমাম আবু হানিফা রহমাল্লাহ জামিয়ান একজন ইমামের অন্ধভাবে আমি কি করব অনুসরণ করব। তার পক্ষ নেব অন্য কোনো কথা মানব না তার কথা ওয়ারা আন্না কৌলা হাজাল মোয়াইয়ান আর তার ধারণা যে এই যে নির্দিষ্ট ব্যক্তি যার পক্ষ আমি নিচ্ছি তা তিনি হচ্ছেন বা তার উক্তি হচ্ছে ঠিক সব যেটা অনুসরণ করা উচিত শুধু উচিত বলে ওরা নামাজ মানা ফরোজ ফরোজ ফরজ তাহলে শেখ ইবিন তাইম রাহমাউল্লাহ একটু হালকা করে বলেছেন এক শ্রেণীর লোকের কথা যারা বলছে উচিত মোজাম মানা আর তাদের সিংহবাগ কি বলছে মোজাম মানা ফরজ দুনা কৌলিল ইমাম আল্লাহু ওই ইমামের কথা নয় যে তার বিরোধিতা করেছে যে ইমামের সে পক্ষ নিয়েছে তার কথাই মানবে অন্ধভাবে অন্য ইমামের কথা যেটা কোরআন সোনা অনুকালে সেটা মানবে না ফমান ফালাহাজা কানা জাহেলাম দল্লান যারা এইটা করবে মানে এক নির্দিষ্ট ইমামের অন্ধ অনুকরণ করবে অন্ধ পক্ষ নেবে তার জন্য অন্ধ গোড়ামি করবে সে হচ্ছে জাহেল দল মানে রাহ পথভ্রষ্ট এক তো মূর্খ আর দুই নম্বর মূর্খ না হলে কেন অন্ধভাবে একজনকে অনুসরণ করবে রসুল্লাহ আর দল্লান পথভ্রষ্ট কারণ এটা ইসেরাতে মোস্তাকিমের পথ নয় এটা কোরআন সুন্নার পথ নয় যে সব কথায় কারো ঠিক হয়ে যাবে বালকাদিয়া কোনো কাফেরান বরং কখনো কখনো সে কাফের হইতে পারে যে অন্ধভাবে কারো একজনের পক্ষ নেবে একজন এমামের সে কখনো কখনো কি হইতে পারে কাফের হইতে পারে যদি কখন কাফের হবে যখন বলবে যে তার কথাই ভুল হতেই পারে না তার কথাই হচ্ছে ওহী তার কথা মানা আমার জন্য প্রত্যেকটি কথা মানা ফরজ তার মজাব মানা প্রত্যেকটি ক্ষেত্রে ফরজ আর এটি কুফুরি হয়ে যাবে কারণ এটি হচ্ছে রেসালাতে শির রসুল্লাহ হকটা তাকে দিয়ে দিলেন তাহলে কারণ আল্লাহ রসুলকে কি জন্য পাঠিয়েছেন যে তার আনুগত্য করা হবে আল্লাহ হুকিম ওমা আর সাল্লামী রসুল ইল্লা আপনি ওইভাবে তার আনুগত্য করছেন আপনি অন্ধ যখন এই বিশ্বাস করবে যে নির্দিষ্ট একজন এমামের অনুসরণ করা মানুষের জন্য ফরজ এই এমামদের মধ্য থেকে অন্য এমামকে মানা যাবেন আপনি সব ক্ষেত্রে এই এমামকে মানবেন এমাম শাফিকেই মানবেন সব ক্ষেত্রে যেহেতু দল ভারী ইন্ডোনেশিয়া মালয়েশিয়াতে সাফি সুতরাং আপনি এখান থেকে বাইরে যাবেন না যেমন বাংলাদেশের এই মুখালেদের কি বলে যে এখানে অন্য মানা আমরা চারটা মজাব আছে ইসলামে কিন্তু অন্য মজাব মানা যাবে না কারণ আমাদের দল ভারী সুতরাং এই মজাব মানা এখানে ফরজ অন্যটা মানা যাবে না কথা বোঝা গেছে তো যে মনে করবে যে এই একজন এমামের অনুসরণ করা ফরজ এই এমামদের মধ্য থেকে অন্য এমামের কোনো কথা নেওয়া যাবে না আর এমামের ভুল হইতে পারে ফাইন হইয়া যেব আই তাকে তবা করতে বলা হবে এ এমন গুমরা যে তাকে কি বলা হবে মুসলিম শাসক তার কাছ থেকে তবা তলব করবে ইস্তিতাবা মানে তবা করতে বলবেন মুসলিম শাসক যদি তবা করে না যে না আমি ভুল করেছি বরং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাসুম তার সব কথার অনুসরণ করতে হবে কোনো একটি ইমামের সব ক্ষেত্রে অনুসরণ চলবে না এই কথায় যদি একমত হয় আর তার এই ভুল থেকে যদি সে ফিরে আসে তো ভালো কথা আর না হলে তাকে হত্যা করা হবে সুহান এই কথা যদি আজকাল আমরা কেউ বলি তো আগুন লাগিয়ে দেবে শেখুল ইসলাম ইবিনে তাইমা রহমাহুল্লাহ তালা মুজাদ্দিদ বলছেন মজমুল ফাতাওয়ার বাইশতম খণ্ড দুইশো থেকে নিয়ে দুইশো উনপঞ্চাশ পৃষ্ঠা জি হ্যাঁ আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে আর বেশি লম্বা আমার কথা বলার দরকার নেই এখানেই আলোচনা শেষ করছি আল্লাহ যেন আমাদেরকে হক জানার এবং হক মানার হকের প্রতি অটল থাকার এবং শেষ পর্যন্ত কে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন এবং হকের প্রচার প্রসারে তৌফিক দান করেন আর যারা বিভ্রান্তির শিকার হয়ে রয়েছে অন্ধ গোড়ামিতে রয়েছে অথবা এর বিপরীত দিকে আইম্মাই কেরামদের শ্রদ্ধা রাখে না আল্লাহ তাদের সংশোধন করেন এবং তাদেরকে হৃদায়ত দান করেন তাদেরকে সুমতি দান করেন আল্লাহ তাদেরকে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন যেটি হচ্ছে সেরাত মুস্তাকিম সেরাতুল্লাদিন আনমত আলিহিম গাইরুল মকদুব আলিম আলাদ্দিন এটি হচ্ছে মধ্যম পন্থা আল্লাহ যেন আমাদেরকে মধ্যমপন্থী হিসাবে কবুল করেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকান্তা সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকান্তা তোয়াবুর রাহিম وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين يا إله الكون يا المولى العظيم يا كريمان منه قرآن كريم